على الآيات والذكر وفي فيض من العطر هنا رمضان مدرسة تنير مآثر الفكر هنا رمضان مفتاح ودرب جاد بالخير يعانقنا فيمنحنا جمالا مشرقا يسري جمالا مشرقا يسري ترى ومغفرة تجود عليك بالأجر وصوم فيه مرحمة به الحسنات كالقطر به الحسنات كالقطر شهر كريم قد أطل شهر الصيام والعمل أبشر ما الشهر حل شهر الرجاء الحمد لله رب العالمين حمدا كثيرا طيبا مباركا فيه واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله আম্মা বাদ প্রিয় ভাই ও বোনেরা আজ আমাদের অন্তর থেকে ইখলাস বিদায় নিয়েছে আমাদের ইবাদতগুলো প্রাণহীন হয়ে পড়েছে আল্লাহকে খুশি করার চেয়ে মানুষের প্রশংসা পাওয়াই যেন আমাদের পরম লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে আমরা চাই মানুষ আমাকে আল্লামা বলুক খতিবে আজম বলুক নামাজি বলুক আমাকে হাজি সাহেব বলে ডাকুক আমাকে দিনের দায় বলুক ফেসবুকে সবাই আমাকে সেলিব্রিটি হিসেবে চিনুক সমাজে দানবীর হিসেবে আমার পরিচিতি বাড়ুক আস্তা ফিরুল্লাহ নিজেদের অজান্তেই আমরা কত মারাত্মক গুনাহে না জড়িয়ে পড়ছি এই রিয়া বা লোক দেখানো প্রবণতা আমাদের ইবাদতগুলোকে সমূলে ধ্বংস করে দিচ্ছে আল্লাহ তালা বলেন ইয়া দানের কথা বলে বেরিয়ে এবং কষ্ট দিয়ে নিজেদের দান খয়রাতকে ওই ব্যক্তির মতো বরবাদ করো না যে নিজের সম্পদ লোক দেখানোর জন্য ব্যয় করে যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য মানুষের প্রশংসা লাভ করার জন্য নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় কোরআন তেলাওয়াত করে তার কোনো সবই সে পাবে না বরং রিয়ার কারণে সে মারাত্মক গুণাগার হবে প্রিয় ভাই ইবাদত করার আগে নিজের নিয়ত যাচাই করে নিন যদি নিয়ত বিশুদ্ধ থাকে তবে আল্লাহর শুকুর আদায় করুন আর নিয়ত সাহি না থাকলে সাহি করে নিন ইবাদতে রিয়া আল্লাহর সঙ্গে শির করার মতোই জঘন্য অপরাধ আল্লাহ তালা বলেন ফামাং কানাইয়ারজুলিকারব্বি ফালিয়া আমাল আমালাং সালিহা ওয়ালা ইউশরিক বিবাদাতি রব্বিহি আহাদা সুতরাং যে তার প্রতিপালকের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকর্ম করে এবং তার রবের ইবাদতে যেন কাউকে শরিক না করে হাদিস এসেছে মান সাল্লা ইউরাই ফকদ আশরাক আমান সামা ইউরাই ফকদ আশরাক আমান তাসাদ্দাকা ই ফকদ আশরাক যে ব্যক্তি লোক দেখানোর জন্য সালাত আদায় করে সে শির করে যে ব্যক্তি লোক দেখানোর জন্য রোজা রাখে সে শির করে যে লোক দেখানোর জন্য দান সাদাকা করে সেও শির করে একবার রাসুল আলী হাসাল্লাম সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি আশঙ্কা করি তোমরা শিরকে আসগরে লিপ্ত হয়ে যাবে সাহাবারা জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল শিরকে আসগর কি তিনি বললেন রিয়া তথা লোক দেখানোর জন্য ইবাদত করা মুসলিম শরীফে বর্ণিত একটি হাদিসে কুদ্সিতে এসেছে আল্লাহ তালা বলেন মান আমিলা আমালান তারাক্তুহু বা শিরকাহু যে ব্যক্তি কোনো আমলে আমার সঙ্গে অন্য কাউকে শরিক করে আমি তার সেই আমল ও শির্ক দুটোকেই পরিত্যাগ করি সাহে মুসলিমের অপর এক বর্ণনা এসেছে কেমতের দিন সর্বপ্রথম একজন শহীদকে বিচারের জন্য হাজির করা হবে আল্লাহ তালা তাকে দেয়া নিয়ামত রাজির কথা স্মরণ করিয়ে দিবেন সে সব নিয়ামত চিনতে পারবে তখন আল্লাহ তালা বলবেন এর বিনিময়ে তুমি কি আমল করেছ সে বলবে আমি তোমার পথে যুদ্ধ করেছি এমনকি শেষ পর্যন্ত শহীদ হয়েছে আল্লাহ তালা বলবেন তুমি মিথ্যা বলছ তুমি এজন্য যুদ্ধ করেছিলে যাতে লোকেরা তোমাকে বাহাদুর বলে আর দুনিয়াতে তোমাকে বাহাদুর বলা হয়েছে এরপর আল্লাহর নির্দেশে তাকে উপর করে টেনে হেঁচড়ে জাহান নামে নিক্ষেপ করা হবে তারপর এমন এক ব্যক্তিকে হাজির করা হবে যে দুনিয়াতে এল মাহরণ করেছে এবং বিতরণ করেছে আর কোরআন মাজিদ অধ্যয়ন করেছে আল্লাহ তালা তাকে দেয়া নিয়ামত রাজির কথা স্মরণ করিয়ে দিবেন সে সব নিয়ামত চিনতে পারবে তখন আল্লাহ তালা বলবেন এর বিনিময়ে তুমি কি আমল করেছ সে বলবে আমি আইল মাহরণ করেছি এবং তা বিতরণ করেছি এবং তোমারই সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করেছি আল্লাহ তালা বলবেন তুমি মিথ্যা বলছো তুমি এজন্য এলম শিখেছিলে যাতে লোকেরা তোমাকে আলেম বলে আর এজন্য কোরআন তেলাওয়াত করেছিলে যাতে লোকেরা তোমাকে কারি বলে তা তো দুনিয়াতে বলা হয়েছে এরপর আল্লাহর নির্দেশে তাকে উপর করে টেনে হেঁচড়ে জাহান নামে নিক্ষেপ করা হবে তারপর এমন এক ব্যক্তিকে হাজির করা হবে যাকে আল্লাহ তালা দুনিয়াতে সচ্ছলতা ও সর্বপ্রকার বিত্ত বৈভব দান করেছেন আল্লাহ তালা তাকে প্রদত্ত নিয়ামতের কথা বলবেন সে সব নিয়ামত চিনতে পারবে তখন আল্লাহ তালা বলবেন এর বিনিময়ে তুমি কি আমল করেছ সে বলবে তুমি যত খাতে দান করা পছন্দ করো সব খাতে আমি দান করেছি একটি খাতও বাকি রাখিনি আল্লাহ তালা বলবেন তুমি মিথ্যা বলছো তুমি তো এজন্য দান করেছিলে যাতে লোকেরা তোমাকে দানবীর বলে আর তা তো দুনিয়াতে বলা হয়েছে এরপর আল্লাহর নির্দেশে তাকে উপর করে টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে প্রিয় ভাই অনলাইনে যারা দাওয়ার কাজ করছেন আপনার দিলকে খালেজ করে নিন খ্যাতিমান হওয়ার লোভ সেলিব্রিটি হওয়ার লালসা পরিত্যাগ করুন জীবনের অমূল্য সময় ব্যয় করে অর্জিত আমলসমূহ নষ্ট হতে দেবেন না ইবাদতের বদলে শিরকের গুণা ক্রয় করবেন না আমাদের সালাফগণ রিয়ার ব্যাপারে খুবই সতর্ক থাকতেন তারা নিজেদেরকে গোপন রাখার চেষ্টা করতেন হাসান রাহিমুল্লাহ বলেন আমি একদিন আবদুল্লাহ বিন মুবারকের সাথে ছিলাম আমরা একটি পানি পান করার জায়গা এলাম সেখান থেকে মানুষ পানি পান করছিল তিনি সেখান থেকে পানি পান করতে গেলেন মানুষ তাকে চিনতে পারেনি প্রচণ্ড ভিড়ে অনেক চাপাচাপি করে তিনি পানি পান করলেন ভিড় থেকে বের হয়ে তিনি আমাকে বললেন এটি হলো প্রশান্তি মানুষ আমাকে চিনেনি সম্মানও করেনি বর্তমানে কত লোক দিনের বিনিময়ে সম্মান ক্রয় করছে নিজের ব্যাপারে নিজেই বলে বেড়ায় আমি অমুক দাওয়া বিভাগে কাজ করি যেন মানুষ তাকে বড় দায়ী বলে মিশর বিন হারিস রাহিমুল্লাহ বলেন আমি এমন কাউকে চিনি না যে পরিচিত হতে ভালোবাসে কিন্তু তার দিন নষ্ট হয়নি এবং সে লজ্জিত হয়নি তিনি আরও বলেন আখিরাতের স্বাদ এমন ব্যক্তি অনুভব করতে পারে না যে মানুষের মাঝে পরিচিত হতে ভালোবাসে হে আল্লাহ আপনি আমাদের অন্তরকে রিয়া থেকে পবিত্র করুন আমাদের সব আমল যেন কেবল আপনার সন্তুষ্টির জন্যই হয় আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর অবিচল রাখুন আমিন ইয়া রাব্বাল আলমিন